আমরা যাদের উত্তর সুরে তাদেরকে আমরা ভুলিনি আমরা যাদের উত্তর তাদেরকে আমরা ভুলিনি তাদের পথে চলতে এবার তাদের পথে চলতে এবার একটু ভুল করিনি ভুলিনি তোমাদের ভুলিনি মুজাহিদ তোমাদের ভুলিনি ভুলিনি তোমাদের ভুলিনি মুজাহিদ তোমাদের ভুলিনি আমরা যাদের সুরি তাদেরকে আমরা ভুলিনি আমরা যাদের সুরি তাদেরকে আমরা ভুলিনি তাদের পথে চলতে বা তাদের পথে চলতে বা একটু ভুল করিনি ভুলিনি তোমাদের ভুলিনি মুজাহিদ তোমাদের ভুলিনি ভুলিনি তোমাদের ভুলিনি মুজাহিদ তোমাদের ভুলিনি জীবন দিয়ে লড়েছ তোমরা আল্লাহর পথ সদা শত বাধা পাড়ি দিয়েছ কালেমার জন্য লড়েছ তোমরা জীবন দিয়ে লড়েছ তোমরা আল্লাহর পথ সদা শত বাধা পাড়ি দিয়েছ কালেমার জন্য লড়েছ তোমরা রেখেছে উঁচু আল্লাহর দিনকে রেখেছে উঁচু আল্লাহর দিনকে সদা সর্বদা ভুলিনি তোমাদের ভুলিনি মুজাহিদ তোমাদের ভুলিনি ভুলিনি তোমাদের ভুলিনি মুজাহিদ তোমাদের ভুলিনি আমরা যাদের উত্তর সুরি তাদেরকে আমরা ভুলিনি আমরা যাদের উত্তর সুরি তাদেরকে আমরা ভুলিনি তাদের পথে চলতে বা একটুও ভুল করিনি তাদের পথে চলতে বা একটু ভুল করিনি ভুলিনি তোমাদের ভুলিনি মুজাহিদ তোমাদের ভুলিনি ভুলিনি তোমাদের ভুলিনি মুজাহিদ তোমাদের ভুলিনি খতম করেছ শক্তি কায়েম করেছ ইসলাম খতম করেছো রুশ শক্তি কায়েম করেছো ইসলাম ধ্বংস করেছো কুফুরি শক্তি কুফুরি হলো চুরমা ধ্বংস করেছ কুফুরি শক্তি কুফুরি হলো চুরমা খতম করেছ রুশ শক্তি কায়েম করেছ ইসলাম ধ্বংস করেছ কুফুরি শক্তি কুফুরি হলো চুরমা করেছ কায়েম আল্লাহর দিন করেছ মান্নার দিন জীবন দিয়ে তোমরা ভুলিনি তোমাদের ভুলিনি মুজাহিদ তোমাদের ভুলিনি ভুলিনি তোমাদের ভুলিনি মুজাহিদ তোমাদের ভুলিনি আমরা যাদের উত্তর সুরি তাদেরকে আমরা ভুলিনি আমরা যাদের উত্তর সুরি তাদেরকে আমরা ভুলিনি তাদের পথে চলতে বা তাদের পথে চলতে এবার একটু ভুল করিনি ভুলিনি তোমাদের ভুলিনি মুজাহিদ তোমাদের ভুলিনি ভুলিনি তোমাদের ভুলিনি মুজাহিদ তোমাদের ভুলিনি ভুলিনি তোমাদের ভুলিনি মুজাহিদ তোমাদের ভুলিনি